السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সহিহুল বুখারীর হাদিসের আলোকে একটি গুরুত্বপূর্ণ কাহিনী আপনাদের সামনে বর্ণনা করছিলাম যা ছিল মুসা আলি সালাতাম এবং খেদির আলাই সালামের কাহিনী মুসা আলী হিসালাতাম নবী রাসুল তাওরাতের ধারক বাহক হওয়া সত্ত্বেও আল্লাহ রবাহ আলমিন তাকে আরো শিক্ষা দেওয়ার জন্য পাঠালেন সেই খিজিরের কাছে খেজির আলি ইসালামকে ভিন্ন দেশে ভিন্ন এলাকায় তাকে পেয়ে মুসা আলি সালাতাম তার কাছে প্রস্তাব রাখলেন হাল আত্মা আলা আংচু আল্লিমানি মিম্মা উল্লিম রসাদা আল্লাহ আপনাকে যে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান বুদ্ধি শিক্ষা দিয়েছেন আমি চাই আপনার সাথে কিছুক্ষণ সফর সঙ্গী হব কিছুক্ষণ চলব আপনার সাথে থাকব যেন ওই শিক্ষা থেকে আমিও কিছু শিক্ষা গ্রহণ করতে পারি মুসা আলি সালাতাম খেদির আলাইসাল্লামকে প্রস্তাব দিলেন প্রস্তাব দিলে খেদের আলাইসাল্লাম তিনি সঙ্গে সাথে সাথে সাথে বলে ফেললেন কলা হে মোসা আসলেই আপনি আমার সাথে যেতে চাচ্ছেন ঠিকই কিন্তু আমার মনে হচ্ছে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না ধৈর্যের বিচ্যুতি ঘটবে আপনার আমি যেভাবে যাব যেখানে যাব যা করব আপনি ধৈর্যের সাথে সেগুলি মেনে নিতে পারবেন না চুপ থাকতে পারবেন না মুসা আলাই সালাতামকে তখন এই মুহূর্তে খিজির বললেন যে হে মোসা জেনে নিন ইন্নি আলা মিনে আল্লামানি লামহু আন্তা হে মোসা আল্লাহ সুবহান হুয়া তালা আমাকে এমন কিছু জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছেন এমন জ্ঞান গরিমা শিক্ষা দিয়েছেন যে জ্ঞান আপনার কাছে নাই তবে এটাও আমি স্বীকার করছি আল্লাহ আপনাকে আবার এমন কিছু জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান আমার কাছেও নাই তবে আমার কাছে আল্লাহ আমাকে যা শিক্ষা দিয়েছেন যে জ্ঞানের অধিকারী আল্লাহ আমাকে করেছেন সেটা আপনার কাছে নাই যার কারণে হয়তো বা আপনি এই ক্ষেত্রে অনেক সময় ধৈর্য ধারণ করতে পারবেন না এজন্যই মুসা আলাহ সালাতামকে খেজির আলি ইসলাম বলে ফেললেন যে আপনি তো যেতে চান ঠিকই কিন্তু আমার সাথে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলহ সালাম বললেন কহালা সাতাজিদুনি ইংশা আল্লাহ ওয়ালা আসি আমরা মুসা আলাইসালাম তাকে যেন প্রতিশ্রুতি দিলেন সাথে যাওয়ার জন্য বললেন যে না না ইনশা আল্লাহ আমি বলছি আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন ওয়ালা আসি এলাকা আমরা আমি আপনার কোনো কাজের বিরোধিতা করব না কোনো বিষয়ে আপনার অবাধ্য হব না আপনার সাথেই আমি চলবো কিছু জানবো কিছু শিখব আশা করছি আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীল পাবেন শুরু হলো একসাথেই আরেক জ্ঞানের সাগরে আরেক জ্ঞানের শহরে মুসা আলি সালাতাম খিদির আলি ইসালামের সাথে যাত্রা করলেন দুজনেই চলছেন সমুদ্রের তীরে সাগরের তীরে চলতে চলতে দেখলেন যে হঠাৎ একটা নৌকা সে নৌকায় পানিপথের বাহন সে বাহনে তারা উঠলেন কিন্তু বাহনটা ছিল খুব সুন্দর নতুন থাকা সত্ত্বেও যে বাহনের মালিক খিদির আলহিসাল্লামকে চিনে জানে যে তিনি এই ধরনের একজন মহান ব্যক্তি তাই সেই বাহনের মালিক নৌকার মালিক খিজির আলি ইসালাম মুসা আলি ইসালাম এবং সাথে সফর সঙ্গী ইউসাবিন নৌন তাদেরকে নৌকায় উঠালেন কিন্তু কোন রকমের তাদের কাছ থেকে ভাড়া নিলেন না সম্পূর্ণ ভাড়া ছাড়াই তাদেরকে নৌকায় তুললেন ফ্রিভাবে নৌকাটি ছিল সুন্দর নৌকা খেজের আলি ইসালাম তিনি দেখলেন যে এই সুন্দর নৌকা আমাদেরকে সেবা দিয়ে সে ব্যক্তি নিয়ে যাচ্ছে মুসা আলাইসালাতুসাল্লাম এবং খেজের যখন নৌকায় উঠলেন এই নৌকায় দেখলেন এক সাইডে একটা ছোট্ট পাখি এসে নৌকায় বসে সমুদ্রের পানি থেকে এক বিন্দু পানি ঠোঁট দিয়ে তুলছে নিচ্ছে খাচ্ছে খেজির মুসা আলাই সালাতামকে জানালেন হে মোসা দেখুন এই ছোট্ট পাখি তার ছোট্ট ঠোঁট দিয়ে এই বিশাল সমুদ্র থেকে এই বিন্দু বিন্দু পানি ফোটা ফোটা পানি সে পান করছে এটার একটা দৃষ্টান্ত হল আপনি হয়তো অনেক কিছু জানেন আমিও অনেক কিছু জানি কিন্তু মহান আল্লাহ সুবাহানা বিশাল জ্ঞান ভাণ্ডারে আপনার আমার জ্ঞান এই ছোট্ট পাখি তার ছোট্ট ঠোঁট দিয়ে এক ফোটা ফোটা করে যে সমুদ্র বিশাল সমুদ্র থেকে পানি তুলছে আপনার আমার জ্ঞান যেন হলো ওই বিন্দু বিন্দু পানির সমান আর বিশাল সমুদ্র হচ্ছে মহান আল্লাহ সুবহান বিশাল জ্ঞান ভান্ডার সুবহান আল্লাহ আসলে কেনই বা হবে না আল্লাহ সুবহান পৃথিবীর এমন কিছু নেই যা আল্লাহ সুবহান জ্ঞানের বাইরে সবকিছুই আল্লাহ সুবহান জানেন জানেন বলতে কি যা অতীত হয়ে গেছে সেটা জানেন তা তো অবশ্যই অতীতের বিষয়ে জানেন এমনকি যা চলতেছে তাও জানেন ভবিষ্যতে যত কিছু ঘটবে সব কিছুর জ্ঞানের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহ সুতরাং আল্লাহর জ্ঞানের সাথে মখলুকের জ্ঞান কোন দিক থেকেই তুলনা হতে পারে না আল্লাহ সুহান এই সেই বিশাল জ্ঞানের অধিকারী এজন্য মুসা আলাই সালাতামকে মূলত খিজির আলাইসাল্লাম তিনি এর মাধ্যমে একটা শিক্ষা দিয়ে যাচ্ছেন সুতরাং আল্লাহর জ্ঞানকে সবসময় বড় করে দেখতে হবে এটাই হলো একজন জ্ঞানীরও পরিচয় কেউ নিজেকে বলবে মনে করবে যে আমি অনেক জ্ঞানী না আসলেই তাকে সবসময় বলা উচিত আল্লাহ আলাম আল্লাহ সুহান সবচেয়ে ভালো জানেন আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানের অধিকারী আল্লাহ মূল জ্ঞানের অধিকারী আমি হয়তো সামান্য কিছু দুই এক অক্ষর জানি এর বেশি কিছু নয় সুপ্রিয় দর্শক শ্রোতা একজন নবী রাসুল হওয়া সত্ত্বেও মুসা আলাই সাল্লামের এই কথাটাকে আল্লাহ যদি অপছন্দ করে থাকেন আজকে আমাদের সমাজেও অনেক ব্যক্তিও এই ধরনের নিজের জ্ঞানের অহংকারে জ্ঞানের গর্বে যেন খুবই গর্ববোধ করে থাকি না কখনো কোনো জ্ঞানীর এটি হওয়া উচিত নয় আপনি তো মুসা আলাইসাল্লামের মতো জ্ঞানের মালিক নয় তাহলে আপনি কিভাবে এই ধরনের কথা বলতে পারেন যে আপনি খুব জানেন সবচেয়ে বেশি জানেন কেউ জানে না এমনটি কখনো কারো এই জ্ঞানের অহংকারী গর্ব করা উচিত নয় বরং প্রকৃত জ্ঞানী যে যত বেশি জ্ঞানী হবে তিনি তত বেশি বিনয়ী হবেন তত বেশি তার নম্রতা ভদ্রতার পরিচয় পাওয়া যাবে তার মাঝে অহংকার গর্বের কখনো পরিচয় থাকবে না খিদির আলি ইসলাম মুসা আলাইসাল্লামকে জানালেন দেখুন যে আল্লাহর জ্ঞান আর আমাদের জ্ঞান এর তুলনা হলো এই এই ছোট্ট পাখি তার ঠোঁট দিয়ে দু এক ফোঁটা পানি তুলছে বিশাল সমুদ্র থেকে এই বিশাল সমুদ্র হলো আল্লাহর জ্ঞান আর এই ছোট্ট পাখির ছোট্ট ঠোঁট দিয়ে দু এক ফোঁটা পানি হলো আমাদের জ্ঞান এরপরে চললেন যে নৌকায় ছিলেন খেজির আলাইসাল্লাম কি করলেন এই সুন্দর নৌকাটাকে একটু ছিদ্র করে দিলেন ত্রুটি মুক্ত নৌকাকে একটু ত্রুটি ঘটায় দিলেন মুসা আলি সালাতুসাল্লাম তিনি ধৈর্য ধরতে পারলেন না তিনি আপত্তি করে বসলেন মুসা আলাই সালাতুসাল্লাম বলে ফেললেন যে কি ব্যাপার এরা এমন মানুষ যারা আমাদেরকে একেবারে সম্পূর্ণ ফিরি কোনো ভাড়াও নিচ্ছে না ফিরি আমাদেরকে নৌকায় বহন করে নিয়ে যাচ্ছে আর আপনি তাদের এই নৌকাটাকে ভালো সুন্দর নৌকাটাকে ছিদ্র করে দিলেন মুসা আলহ সালাম এই আপত্তি করে বসলে খিজির আলি ইসলাম তাকে জিজ্ঞাসা করে বসলেন যে আমি না বলেছি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না এই যে আপনি অধৈর্য হয়ে আমাকে শোকজ করে বসলেন যে আমি কেন এটাকে ছিদ্র করলাম কেন নৌকাটাকে নষ্ট করলাম মুসা আলাহিসাল্লাম সাথে সাথে আবার ভুল স্বীকার করে বললেন যে আসলে আমি ভুল করে ফেলেছি আপনাকে বলেছিলাম যে আমি কিছু বলবো না ধৈর্য ধারণ করে আপনার সাথে চলবো কোনো আপত্তি করব না আপনার কোনো বাধা বিঘ্নতা সৃষ্টি করব না আসলে এটা আমার ভুল হয়ে গেছে অতএব আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনার সাথে আবার চলার তো সুযোগ করে দিন মুসা আলাই সালাতাম এবং খিজির উভয় আবার চলছেন চলতে চলতে হঠাৎ দেখলেন একটা ছোট্ট বাচ্চা খুব সুন্দর বাচ্চা অবয়ব দৈহিক সবকিছু ভালো সুন্দর কিন্তু খিজির কি করলেন এই ছোট্ট বাচ্চার একেবারে গরদান ধরে তার যেন কাল্লাটাকে ছিঁড়ে দিলেন তাকে হত্যা করলেন এভাবে মুসা আলহ সালাম এটা দেখেও তিনি থামতে পারলেন না তিনি প্রতিবাদ করে বসলেন যে কি ব্যাপার এই ছোট্ট শিশু তাকে আপনি এভাবে হত্যা করলেন আসলে এটা তো মেনে নেওয়ার মতো নয় একইভাবে মোসা আলি সালাম এই বাচ্চাকে হত্যা করার বিষয়টাও যখন আপত্তি করলেন বললেন একতাতাল তানাফসান হেকিজির কি করলেন আপনি একটা পবিত্র আত্মাকে কোনো অকারণেই আপনি নির্দোষ পবিত্র আত্মাকে এভাবে আপনি হত্যা করলেন এটা তো হতে পারে না আবার খিজির বলে ফেললেন কলা আলাম আকুল আলম আকুল্লাখা ইন্নাকালাং সবরা হে মুসা আমি কি বলিনি আপনাকে যে আপনি আমার সাথে যেতে চাচ্ছেন ঠিকই কিন্তু আপনি আসলে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলাহিসাল্লাম আবার বললেন যে ঠিক আছে আমি ভুল করে ফেলেছি আমাকে আরেকটু চলার সুযোগ দিন এইভাবে আবার চললেন ফান্তালাকা হাত্তা ইদা আচায়া আহলা কারিয়াচিন দুজনেই চললেন চলতে চলতে একটি জনপদের কাছে পৌঁছলেন সেই জনপদের মানুষদের কাছে তারা পথিক হিসাবে তাদের কাছে আতিথিয়তার আপ্যায়নের আশা করলেন কিন্তু জনপদের মানুষেরা তাদেরকে আপ্যায়ন করতে অস্বীকৃতি জ্ঞাপন করল তারা বাইরের মানুষ অথচ তাদেরকে কিছু তার আপ্যায়ন করালো না আপ্যায়ন না করালে খেজের কি করলেন সেখানে দেখলেন সেখানে দেখলেন যে দুজন মানুষ রয়েছে দুজন বাচ্চা রয়েছে এ দুই বাচ্চার একটি বাড়িতে একটা ওয়াল রয়েছে দেওয়াল রয়েছে দেওয়ালটা যেন ভাঙা ভাঙা ভাব মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে খিজির আলাই ইসলাম কি করলেন সেই দেয়ালটাকে সুন্দরভাবে আবার মজবুত করে সংস্কার করে দিলেন নির্মাণ করে আবার এই দেয়ালটা যেন দীর্ঘদিন থাকতে পারে সেভাবে সেটাকে শক্ত করে রাখলেন এইভাবে মুসা আলাই সালাতাম খেদির আলাই সালাম উভয়ের সাথে চললেন কিন্তু যেই মানুষেরা তাকে কিছু খাওয়ালো না তাদেরকে কিছু মেহমানদারি করল না আর সেই এলাকার এই ওয়ালটাকে তিনি কোনো পারিশ্রমিক ছাড়াই এই কাজটি করে দিলেন মুসা আলাই সালাতাম আবার বলে বসলেন লাউ সে ফেরাক ও বললেন যে হে খিজির আপনি কোনো পারিশ্রম ছাড়াই এ কাজটা করলেন তারা তো আমাদের প্রতি কোনো সহানুভূতি দেখালো না কোনো মানবতা বধু তারা দেখালো না অতএব এমত অবস্থায় এটা কেমন হলো আপনি তো কিছু ইচ্ছা করলে তাদের কাছ থেকে পারিশ্রমিক নিতে পারতেন যেহেতু এই কাজটা আপনি করে দিলেন মুসা সালাম এই প্রশ্ন যখনই করলেন খিজির বললেন কালাহাদু বাইনি ও বাইনাক বললেন যে শেষ এখান থেকে আপনার সাথে আমার ছিন্নতা ঘটে যাবে আর আপনার পক্ষে আমার সাথে থাকার সুযোগ নেই কেন আপনি বারংবার আমি যা নিষেধ করেছি সেই প্রশ্ন করে বসেছেন আপত্তি করে বসেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা খিজির আলি ইসলাম বললেন যে এটাই আপনার আমার মাঝে বিচ্ছেদ আর আপনার আমার সাথে থাকার সুযোগ নেই তবে যাগুলি ঘটে গেছে সেগুলি সম্পর্কে কিছু আপনাকে তথ্য আমি দেই যা আল্লাহ সুহানা হাত আমাকে অবগত করেছেন সে তথ্যগুলি কি প্রথম ওই যে সেই নৌকা যে সুন্দর নৌকা তারা আমাদেরকে ফিরি ভ্রমণ করালেও আমরা নৌকাকে আমি ছিদ্র করে দিলাম এর কারণ ছিল এই যে নৌকার মালিক সে ব্যক্তির রুজি রোজগারের একটাই পথ ছিল তাহলে এই নৌকা দিয়ে ভাড়া খেটে সে রুজি রোজগার করত সেখানে এমন একজন বাদশাহ ছিল শাসক ছিল যে কারো ভালো নৌকা পেলে সেটাকে সে অন্যায়ভাবে জবরদখল করে নিত ভালো নৌকা পেলেই পছন্দ হলেই সেটাকে অন্যায়ভাবে কেড়ে নিত আর এই নৌকাটা যদি সেই শাসক দেখে ও কেড়ে নেয় তাহলে বেচারা বহু বিপদে পড়ে যাবে এজন্য আমি তার নৌকাটাকে ছিদ্র করে দিলাম যাতে সেই শাসক এই নৌকা দেখে তার পছন্দ হবে না এটা তার নিবেও না বরং সেই বেচারা তার নৌকা দিয়ে তার জীবিকা নির্বাহীর কাজ চালাতে থাকবে এ ছিল এই পিছনে এই রহস্য দ্বিতীয় ওই ছোট বাচ্চাকে যে আমি হত্যা করলাম তাকে কেন হত্যা করলাম তাকে হত্যা এই জন্যই করলাম এই বাচ্চা এখন যতই সুন্দর হোক যতই ভালো মনে হোক আল্লাহ সুবহান আমাকে জানালেন যে এই বাচ্চা যখন বড় হবে তখন এই বাচ্চা তার বাবা মাকে চরম কষ্ট দিবে তার বাবা মাকে খুব ক্ষতিগ্রস্ত করবে তাই সন্তান হয়ে যদি সেই সন্তান বাবা মাকে কষ্ট দেয় বাবা মার বড় ধরনের বিপদের কারণ হয় তাহলে এমন সন্তানের বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই তাই আল্লাহ সুবাহর পক্ষ থেকে এই নির্দেশনা তথ্য পেয়েই আমি এই সন্তানকে হত্যা করেছি যাতে বাবা মা তার বিপদ থেকে তার আক্রমণ থেকে রক্ষা পায় যেই দেওয়ালটিকে আমি পুনর্নির্মাণ করে দিলাম সংস্কার করলাম সেটা করলাম কেন সেটা করলাম এজন্যই যাতে সেই দেওয়ালে এই দেওয়ালটি ছিল এমন যার নিচে ছিল বেশ মূল্যবান সম্পদ লুকাইতে ছিল রক্ষিত ছিল এই দেয়ালের নিচে মূল্যবান সম্পদ রক্ষিত ছিল কাদের এই দুটি বাচ্চা যেই বাচ্চা দুটি হচ্ছে ইয়েতিম তাদের অভিভাবক মৃত্যুর সময় তাদের জন্য এই দেয়ালের নিচে সম্পদ সঞ্চয় করে রেখে গেছে অতএব এই দেয়ালটি যদি বাচ্চা দুটি প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই ভেঙে যায় তাহলে তাদের সম্পদ অন্যজনে এসে সেগুলিকে অন্যায়ভাবে নিয়ে ফেলবে বাচ্চারা বঞ্চিত হবে তাই দেয়ালটাকে আমি সুন্দর করে দিলাম এজন্য যেন আরো দীর্ঘদিন থাকে আর বাচ্চারাও বড় হবে বড় হয়ে তারা সেখান থেকে সম্পদ তাদের অধিকারের সম্পদ তারা গ্রহণ করতে পারে মুসা আলাই সাল্লাতামকে খেদির আলি সালাম এ ধরনের বিষয়গুলি জানিয়ে দিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা এ ঘটনায় অনেক কিছু আমাদের শিক্ষণীয় রয়েছে এ কাহিনী আমাদেরকে অনেক শিক্ষা দেয় তার মাঝে একটি গুরুত্বপূর্ণ দিক হল এই মুসা আলহি সাল্লাম প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কোনো জিজ্ঞাসা করবেন না তিনি তার সাথে সাধারণভাবে চললেন এরপরেও মুসা সাল্লাম বারবার তিনি জিজ্ঞাসা করে বসলেন কারণটা কি আসলে মুসা আলাহিসাল্লাম তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না তিনি ছিলেন আল্লাহর একজন মনোনীত বিশেষ বান্দা নবী রাসুল নবী রাসুলগণ সাধারণত কোনো অন্যায়কে সহজে মেনে নিতে পারেন না তো মুসা আলাহিসাল্লাম সেই কাজগুলি দেখলেন বাহ্যিকভাবে এটা অন্যায় তাই প্রতিশ্রুতি দিলেও তিনি সেটাকে মেনে নিতে পারেননি এজন্যই তিনি প্রতিবাদ করেছিলেন সুতরাং আমাদেরও জীবনে সবসময় মনে রাখা উচিত প্রথম বিষয় একমাত্র সবচেয়ে মূল জ্ঞানের অধিকারী হলেন আল্লাহ সুবাহানা আমরা কিছুই আমাদের জ্ঞান নেই দ্বিতীয় আমাদের জ্ঞান নিয়ে কখনো গর্ব অহংকার বোধ করা উচিত নয় বরং আরো জ্ঞান বৃদ্ধির পথে আমাদের অগ্রসর হওয়া উচিত তৃতীয় নবী মৌসা আলি সাল্লাতামের যে সুন্দর আদর্শ তিনি বাহ্যিক দৃষ্টিতে অন্যায় দেখেই প্রতিবাদ করেছেন আমাদের উচিত এমন মানসিকতা থাকার ভালো কাজে আমরা উপদেশ দেব উৎসাহ দেব এবং খারাপ থেকে বিরত থাকব অন্যকেও বিরত রাখব আমরা যেন আমাদের জীবনে এভাবেই সুন্দর শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে আরো সুন্দর করতে পারি আল্লাহ সুবহান আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন ওয়াখির আলহামদুলিল্লাহ আবিন আলমিন ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু